পিস টিভি বাংলা মানবতা সমাধান আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাত সুপ্রিয় দর্শক আজকের অধিবেশনে এমন কিছু দিক নিয়ে আলোচনা করব যে দিকগুলি শরীয়ত গ্রহণ করে নেয়নি অর্থাৎ এমন কিছু আদান প্রদান যে আদান প্রদানগুলো কথাবার্তাগুলো আমাদের মিথ্যের সাথে হয়ে থাকে এবং মিথ্যা নামক গুণ যে গুণ নিয়ে আমরা গত অধিবেশনে আলোচনা করেছি সে গুণের সাথে সম্পৃক্ত হয়ে পড়ে এবং তার ক্ষেত্রে কিছু সহনশীল হয় গত অধিবেশনে আমরা একটি গুণ বলেছিলাম যে মানুষ তার ছোট বাচ্চাদের সাথে ছেলে মেয়েদের সাথে মিথ্যার আশ্রয় গ্রহণ করে যেটি আদৌ হওয়া উচিত নয় এই মর্মে হাদিস থেকে আমরা একটি উদ্ধৃতি দিয়েছিলাম নবী মোসাল আলী ওসাল্লাম আবদুল্লাবিন আমির রদিয়াল্লাহ তালানহু তার মাকে তিনি কথা বলেছিলেন যখন তার মা তার সন্তান আবদুল্লাহকে আহ্বান করেছিলেন নবী সাল্লাহ আলী সাল্লাম সতর্ক করেছেন যে তোমার সন্তানের ক্ষেত্রেও তুমি যদি তাকে এই মর্মে আহ্বান করো যে আসো তোমাকে এই জিনিস দেওয়া হবে অথচ তুমি সে তাকে কিছুই দিতে চাচ্ছ না তাহলে সেটিও মিথ্যা এবং মিথ্যুক হিসেবে তুমি লিপিবদ্ধ হবে এবং গুণাগার হবে সুপ্রিয় দর্শক তাহলে ছোট স্নেহের বাচ্চাদের ক্ষেত্রেও আমাদের খুব সতর্কতা অবলম্বন করা তাদেরকে মিথ্যার যে শিক্ষা সে শিক্ষা শৈশব থেকে না দেওয়া তাদেরকে আহ্বান করা যে বিষয়ে আহ্বান করব তা পূর্ণ করতে হবে এটি হলো একটি মমিনের চরিত্র একজন উত্তম আদর্শবানের চরিত্র দ্বিতীয় আমরা ক্ষেত্রে বলবো যেই ক্ষেত্রগুলোতে আমরা মিথ্যার আশ্রয় গ্রহণ করি আর তা হচ্ছে এমন কথা বলে দেওয়া যে কথাগুলো আমি শুনেছি মাত্র সেই বিষয় সম্পর্কে আমি সঠিক জানি না আমি ওই বিষয়কে নিয়ে গবেষণাও করতে পারিনি জানতে পারিনি অথচ আমি বর্ণনা করে বেড়াই আমি মানুষদেরকে শেয়ার করি নবী মুসাল্লাহ আলী সাল্লাম এ সম্পর্কে সতর্কবাণী উচ্চারণ করেছেন আন হাফসিবনে আসিমিন রদি আল্লাহ তালু কল কল রসুল্লাহ সাল আলী ওসাল্লাম কাফা বিল মার এ ক্যাদিবান যে হাদিসটি মুসলিম শরীফে এসেছে হাফস বিন আসেম রদিয়াল্লাহ তালহু তিনি হাদিস বর্ণনা করেন নবী সাল্লাহ আলী সাল্লাম ইরশাদ করেন মানুষের জন্য মিথ্যুক হওয়াটি যথেষ্ট যে সে যা শুনে তা বর্ণনা করে শুনে শুনে বর্ণনা করা একজন মানুষের জন্য মিথ্য হওয়া যথেষ্ট সে একজন মিথ্যুক মানুষ সে শুনে শুধু সে শুনেছে কারোর কাছ থেকে অথচ সে বিষয় সম্পর্কে তার সঠিক ধারণা নাই তার সঠিক জ্ঞান নাই সুপ্রিয় দর্শক আজকের এই বিষয়গুলি যদি আমরা আমাদের জীবনে প্রতিবল ঘটাই তাহলে আমরা দেখতে পাবো এ ধরনের কত না দিক আছে আমাদের মাঝে যে দিকগুলিতে আমরা মিথ্যাকে খুব সহজেই মেনে নেই এবং মিথ্যা নামক এই নিকৃষ্ট অভ্যাস পাপের কাজকে আমরা পাপের কাজ মনে করি না অথচ সেটি একটি পাপের কাজ এমন বিষয় সম্পর্কে আপনার না বলা উচিত যে বিষয় সম্পর্কে আপনি সঠিকভাবে জ্ঞান রাখেন না সুপ্রিয় দর্শক এই মর্মে যথেষ্ট হাদিস আছে অন্য হাদিস এসেছে আবু দাউদে যে হাদিসে আবু হরাই রদি আল্লাহ তালন বর্ণনা করেছেন নবী সাল আলী সাল্লাম ইরশাদ করেন কাফা বিল মারি ইসমান গুনার ক্ষেত্রে তার যথেষ্ট হতে পারে সেই ব্যক্তি যে ব্যক্তি যে যা শুনে তা বর্ণনা করে তাহলে সে একজন গুণাগার একজন মিথ্যু একই ধরনের কথা নবী সাল্লাহ আলী সাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন তাহলে কারোর ব্যাপারে কোনো বিষয়ে আমাকে কথা বলতে হলে আমাকে কনফার্ম কথা বলতে হবে জেনে শুনে কথা বলতে হবে আর যে বিষয়ে আমি জানি না অথচ মানুষের সাথে শেয়ার করি তার ফলে কখনো আপনি মিথ্যাবাদী হবেন আর কখনো আপনি গুণাগার হবেন কারণ সেই বিষয় সম্পর্কে আপনি সঠিক ধারণা রাখেন না সুপ্রিয় দর্শক তাহলে দ্বিতীয় কারণ হলো শুনে শুনে কথা বলা যেটি মমিনের গুণ নয় সে সতর্ক হবে অনুরূপভাবে বলা যেতে পারে মানুষকে হাসানোর জন্য মিথ্যে কথা বলা আজকে আমরা আমাদের সমাজে কিন্তু পাচ্ছি যারা হাসি মজাকের মাধ্যমে মিথ্যে কথা বলে আর তার উদ্দেশ্য হলো মানুষকে হাসানো আর এ হাসানোর মাঝে মিথ্যার আশ্রয় গ্রহণ করে এবং সে মিথ্যাকে সে নগণ্য চোখে দেখে তুচ্ছ মনে করে যে না সেটি তো হাসি মজাকের মাঝে কাউকে হাসানোর জন্য সেটি মিথ্যা হতে পারে আর সেটি তো আসলে মিথ্যা নয় আর এটি হাসি মজা করে মিথ্যা বলছি ভাইয়া এটি তো আমি মিথ্যা বলিনি তাহলে আপনি মিথ্যার কিছু লেবেল লাগাতে চাচ্ছেন যে আপনি মিথ্যা বলবেন হাসি মজা করে আর মিথ্যা বলবেন মানুষের সাথে চাল চলনে মিথ্যা বলবেন আপনার ছেলেদের সাথে আর যে মিথ্যাগুলোকে আপনি মনে করেন যে এগুলো তুচ্ছ জিনিস এগুলো তো ব্যবহার করা যেতে পারে নবী সাল আলী হোসাল্লাম তিনি আমাদেরকে সতর্ক করেছেন সর্বক্ষেত্রে মিথ্যার যে প্রয়োগ সে প্রয়োগকে বর্জন করতে হবে সর্বক্ষেত্রে নবী সাল্লাহ আলি সাল্লাম করেন ওয়াইলুন তার জন্য হলো দুর্ভোগ তার জন্য হলো আজাব তার জন্য হলো জাহান্নাম যে ব্যক্তি কথা বলে ইউহাদ্দেশো দেব সে কথা বলে তার কথায় মিথ্যে কথা বলে আর উদ্দেশ্য হলো লিউদ হেকা বিহিল কৌম মানুষ যেন হাসে কথা শুনে হাসি দেয় এই ধরনের কিন্তু কিছু আমাদের সমাজে আমরা দেখতে পাই সেই গ্রামের হাটবাজারগুলোতে অনেক সময় এই ধরনের বৈঠক হচ্ছে যে বৈঠকগুলোতে মানুষকে হাসানোর জন্য অসংখ্য মিথ্যা অসংখ্য অপবাদ অসংখ্য তুচ্ছ কথা যেগুলো ব্যবহার করা হচ্ছে তার উদ্দেশ্য হলো মানুষকে হাসানো আর গ্রহণ করেছে মিথ্যে পন্থা যেগুলো শরীয়ত গ্রহণ করে নেনি আর যে বিষয়গুলোকে আমরা অনেক সময় তুচ্ছ করে দেখি আসলে তুচ্ছ করে সেটি দেখার বিষয় নয় বরং এটি মুমিনের উচিত নয় মুমিনের চরিত্র নয় সে মানুষকে হাসাবে আর মিথ্যে বলে হাসাবে এই আমাদের সতর্ক হওয়া উচিত আমাদের বন্ধু বান্ধব মহলে অনেক সময় আমরা কথাবার্তা বলি এবং এই ক্ষেত্রে কিন্তু আমাদের মুখ কন্ট্রোল করতে পারি না আমরা পাঁচজন একসাথে বসেছি সেই বৈঠকে অনেক সময় আমরা অনেক ধরনের কথা বলি তার মাঝে হাসি মজা করতে যেয়ে কখনো মিথ্যা বলি আর কখনো তাকে কাউকে হাসানোর জন্য কথা বলি কখনো হাসির ছলে আমরা মিথ্যার আশ্রয় গ্রহণ করি যেই ক্ষেত্রেই আমরা মিথ্যার আশ্রয় গ্রহণ করি না কেন মিথ্যা মিথ্যাই হতে পারে মিথ্যে কখনো সত্য হতে পারে না এজন্য আমরা কখনো মিথ্যাকে লাল মিথ্যে বলতে পারি না রং মাখাতে পারি না যে তো হাসি মজাকের মিথ্যা আর কখনো মিথ্যাকে আমরা কালো মিথ্যা বলতে পারি না না এটি আসলে মিথ্যা অনুরূপভাবে আমরা ছোট মিথ্যা বলতে পারি না যেটি তো ছোট মিথ্যা অনুরূপভাবে আমরা বড় মিথ্যা বলতে পারি না তারা আমাদের সমাজে এক শ্রেণীর লেভেল যেটি মিথ্যাতে লাগানো হয়েছে আসলে মিথ্যা সর্বক্ষেত্রে মিথ্যা মিথ্যার অবস্থা যখন পরিবর্তন করে যে এটি হাসি মজাকের মিথ্যা আর এটি লেনদেনের মিথ্যা এটি বন্ধু বান্ধবের মিথ্যা এটি সন্তান এবং পিতার মাঝে বা মাতার মাঝে মিথ্যা আর এগুলো তো আসলে মিথ্যা নয় তুচ্ছ করে দেখা এটি আদৌ উচিত নয় অনুরূপভাবে আমরা বলতে পারি হাসি মজাকের মাঝে মিথ্যা কথা আর যেটি আমাদের বেশি হয়ে থাকে সুপ্রিয় দর্শক একজন মেন একজন মুসলিম সর্বক্ষেত্রে তিনি তার নিজকে কন্ট্রোল করবেন এমন কি হাসি মজাকের মাঝে নবী সাল্লাহ আলী ওসাল্লাম তিনি তার সাথীদের সাথে হাসি মজা করেছেন এটি সুন্নত এমন হাসি মজাক না করা যে হাসি মজাকের মাঝে মিথ্যে থাকবে তাহলে প্রথম গুণ আমাদের বর্জন করতে হবে যদিও আমি হাসির ছলে বলি কিন্তু মিথ্যের আশ্রয় গ্রহণ করা যাবে না তাহলে মিথ্যা থেকে বাঁচতে হবে হাসি মজাকের ক্ষেত্রে এমনকি মিথ্যা থেকে আপনাকে বাঁচতে হবে আপনার জীবনের সকল অঙ্গনে নবী সাল্লাহ আলী সাল্লাম হাদিস বর্ণনা করেছেন এবং যারা সত্যবাদী সর্বক্ষেত্রে মিথ্যে বলাকে পরিত্যাগ করেছে নবী সাল্লাহ আলী সাল্লাম তাদের মর্যাদার কথা তিনি বলেছেন যে হাদিসটি আবু এসেছে নবী সাল্লাহ আলী সাল্লাম ইরশাদ করেন আনা জাইমুন বেবাই তিনফি রবাদিল জান্নাহ যে আমি তার জামিন নিচ্ছি তার দায়িত্বশীল হলাম রবাদিল জান্না জান্নাতের কিছু সাইডের কিছু এলাকার আমি দায়িত্বশীল হচ্ছি তাদের জন্য জামিন নিচ্ছি তাদের জন্য যারা লিমান তারকাল মেরা ওয়াইন ঝাঁটিকে ঝগড়াঝাটিকে পরিহার করে কারোর সাথে ঝগড়া করতে চায় না যদিও ঝগড়া করার তিনি সমর্থবান মানে এমন ব্যক্তির সাথে তার কথা হচ্ছে বা এমন ব্যক্তির সাথে লেনদেন হয়েছে ইচ্ছে করলে তিনি জোর করে সেটি বলতে পারেন কারণ তিনি হকে রয়েছেন যার সাথে তার কথা হচ্ছে তিনি অন্যায় করেছেন তিনি অন্যায় করেননি তাহলে সেই ক্ষেত্রে তিনি হকদার বটে যে আমি ঝগড়া করতে পারি যেমনভাবে আমরা গ্রাম অঞ্চলে এ ধরনের দেখে থাকি যে আমার জমিনের ক্ষেত আপনার ছাগলে অথবা পশুতে খেয়ে ফেললো এই ক্ষেত্রে আমি আপনাকে শাসাতে পারি আপনাকে কঠিন কথা বলতে পারি উচ্চ বাক্য আমি ব্যবহার করতে পারি কিন্তু আমি রবকে সন্তুষ্টি করার জন্য নবী মোহাম্মদ সাল আলী আসাল্লামের হাদিসকে ফলো করে আমি আপনার সাথে ঝগড়ায় লিপ্ত হলাম না আমি সুন্দর ভাষাতে বললাম যে আপনার পশু আপনি কন্ট্রোল করেন আপনার ছাগল অথবা গরুর আপনি কন্ট্রোল করেন আমার ক্ষেত খেয়ে নিয়েছে ইচ্ছে করলে আমি তাকে কিছু বকাবাজিও করতে পারতাম এবং কিছু শাসাতে পারতাম সুপ্রিয় দর্শক এখানে হাসি মজাকের ক্ষেত্রে নবী মুসাল্লাহ এর দ্বিতীয় অংশ বলেন যে ওয়াইন ক্যারা মোহেক্কন যদিও হকদার হয় অবিবাহিতিন ফি ওয়াসাতিল জান্না লিমান তারাকাল ক্যাদিবা নবী মুসাল্লাহ আলী বলেছেন জান্নাতের মেডেল পয়েন্টের মাজিস্থানের আমি জামিন হচ্ছি তার জন্য যে ব্যক্তি মিথ্যাকে পরিত্যাগ করেছে ওয়াইন কানা মাজিহান যদিও সেটি হাসি মজা করে আল্লাহ আকবর তাহলে হাসি মজাকের ক্ষেত্রে মিথ্যে বলা যেটি আজকের সমাজে আমরা বেশিভাবে অভ্যস্ত হাসি মজাকে কিভাবে মিথ্যে হতে পারে এটি কখনো মুসলিমের চরিত্র হতে পারে না এটি কখনো মমিনের চরিত্র হতে পারে না এটি আমার এবং আপনার চরিত্র হতে পারে না হাসি মজাকের মাঝে আমরা মিথ্যের কথা বলবো সুপ্রিয় দর্শক আমরা বিরতিতে যাচ্ছি আপনারা আমাদের সাথে থাকুন ইনশা আল্লাহ বিরতির পরে আবারও আপনাদের সাথে কথা হবে আল্লাহ সকলকে ভালো রাখুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাকাত নবীজি মোহাম্মদ সাল্লাহ আলহ্লামের মণিমুক্তা আবু জার রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত রসুল্লাহ সাল্লাম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 আশ্রয় গ্রহণ করি এবং মিথ্যাকে তুচ্ছ মনে করি ছোট মনে করি হাসি মজা করতে যে মিথ্যে বলা এটিও মোমিনের চরিত্র নয় আজকে এক শ্রেণীর ভাই এক শ্রেণীর সাথী আমরা আমাদের সমাজে কিন্তু পাচ্ছি যারা হাসি মজাকের মাধ্যমে মিথ্যে কথা বলে আর তার উদ্দেশ্য হলো মানুষকে হাসানো আর এ হাসানোর মাঝে মিথ্যার আশ্রয় গ্রহণ করে এবং সে মিথ্যাকে সে নগণ্য চোখে দেখে তুচ্ছ মনে করে যে না সেটি তো হাসি মজাকের মাঝে কাউকে হাসানোর জন্য সেটি মিথ্যা হতে পারে আর সেটি তো আসলে মিথ্যা নয় আর এটি হাসি মজা করে মিথ্যা বলছি ভাইয়া এটি তো আমি মিথ্যা বলিনি তাহলে আপনি মিথ্যার কিছু লেবেল লাগাতে চাচ্ছেন যে আপনি মিথ্যা বলবেন হাসি মজাক করে আর মিথ্যা বলবেন মানুষের সাথে চাল চলনে মিথ্যা বলবেন আপনার ছেলেদের সাথে আর যে মিথ্যাগুলোকে আপনি মনে করেন যে এগুলো তুচ্ছ জিনিস এগুলো তো ব্যবহার করা যেতে পারে নবী সাল আলী হোসাল্লাম তিনি আমাদেরকে সতর্ক করেছেন সর্বক্ষেত্রে মিথ্যার যে প্রয়োগ সে প্রয়োগকে বর্জন করতে হবে সর্বক্ষেত্রে নবী সাল্লাহ আলী সাল্লাম করেন ওয়াইলুন তার জন্য হলো দুর্ভোগ তার জন্য হলো আজাব তার জন্য হলো জাহান্নাম যে ব্যক্তি কথা বলে ইউ ফায়াক দেশ সে কথা বলে তার কথায় মিথ্যে কথা বলে আর উদ্দেশ্য হলো লিউদ হিকা বিহিল কৌম মানুষ যেন হাসে কথা শুনে হাসি দেয় এই ধরনের কিন্তু কিছু আমাদের সমাজে আমরা দেখতে পাই সেই গ্রামের হাট বাজারগুলোতে অনেক সময় এ ধরনের বৈঠক হচ্ছে যে বৈঠকগুলোতে মানুষকে হাসানোর জন্য অসংখ্য মিথ্যা অসংখ্য অপবাদ অসংখ্য তুচ্ছ কথা যেগুলো ব্যবহার করা হচ্ছে তার উদ্দেশ্য হলো মানুষকে হাসানো আর গ্রহণ করেছে মিথ্যে পন্থা যেগুলো শরীয়ত গ্রহণ করে নেনি আর যেই বিষয়গুলোকে আমরা অনেক সময় তুচ্ছ করে দেখি আসলে তুচ্ছ করে সেটি দেখার বিষয় নয় বরং এটি মুমিনের উচিত নয় মুমিনের চরিত্র নয় সে মানুষকে হাসাবে আর মিথ্যে বলে হাসাবে এই আমাদের সতর্ক হওয়া উচিত আমাদের বন্ধু বান্ধব মহলে অনেক সময় আমরা কথাবার্তা বলি এবং এই ক্ষেত্রে কিন্তু আমাদের মুখ কন্ট্রোল করতে পারি না আমরা পাঁচজন একসাথে বসেছি সে বৈঠকে অনেক সময় আমরা অনেক ধরনের কথা বলি তার মাঝে হাসি মজা করতে যেয়ে কখনো মিথ্যা বলি আর কখনো কাউকে হাসানোর জন্য কথা বলি কখনো হাসির ছলে আমরা মিথ্যার আশ্রয় গ্রহণ করি যেই ক্ষেত্রেই আমরা মিথ্যার আশ্রয় গ্রহণ করি না কেন মিথ্যা মিথ্যাই হতে পারে মিথ্যে কখনো সত্য হতে পারে না এজন্য আমরা কখনো মিথ্যাকে লাল মিথ্যে বলতে পারি না রং মাখাতে পারি না যে এটি তো হাসি মজাকের মিথ্যা আর কখনো মিথ্যাকে আমরা কালো মিথ্যা বলতে পারি না না এটি আসলে মিথ্যা অনুরূপভাবে আমরা ছোট মিথ্যা বলতে পারি না যেটি তো ছোট মিথ্যা অনুরূপভাবে আমরা বড় মিথ্যা বলতে পারি না তাহলে আমাদের সমাজে এক শ্রেণীর লেভেল যেটি মিথ্যাতে লাগানো হয়েছে আসলে মিথ্যা সর্বক্ষেত্রে মিথ্যা মিথ্যার অবস্থা যখন পরিবর্তন করে যে এটি হাসি মজাকের মিথ্যা আর এটি লেনদেনের মিথ্যা এটি বন্ধু বান্ধবের মিথ্যা এটি সন্তান এবং পিতার মাঝে বা মাতার মাঝে মিথ্যা আর এগুলো তো আসলে মিথ্যা নয় তুচ্ছ করে দেখা এটি আদৌ উচিত নয় অনুরূপভাবে আমরা বলতে পারি হাসি মজাকের মাঝে মিথ্যা কথা আর যেটি আমাদের বেশি হয়ে থাকে সুপ্রিয় দর্শক একজন মেন একজন মুসলিম সর্বক্ষেত্রে তিনি তার নিজকে কন্ট্রোল করবেন এমন কি হাসি মজাকের মাঝে নবী সাল্লাহ আলী ওসাল্লাম তিনি তার সাথীদের সাথে হাসি মজাক করেছেন এটি সুন্নত এমন হাসি মজাক না করা যে হাসি মজাকের মাঝে মিথ্যে থাকবে তাহলে প্রথম গুণ আমাদের বর্জন করতে হবে যদিও আমি হাসির ছলে বলি কিন্তু মিথ্যের আশ্রয় গ্রহণ করা যাবে না তাহলে মিথ্যা থেকে বাঁচতে হবে হাসি মজাকের ক্ষেত্রে এমনকি মিথ্যা থেকে আপনাকে বাঁচতে হবে আপনার জীবনের সকল অঙ্গনে নবী সাল্লাহ আলী সাল্লাম হাদিস বর্ণনা করেছেন এবং যারা সত্যবাদী সর্বক্ষেত্রে মিথ্যে বলাকে পরিত্যাগ করেছে নবী সাল্লাহ আলী সাল্লাম তাদের মর্যাদার কথা তিনি বলেছেন যে হাদিসটি আবু এসেছে নবী সাল্লাহ আলী সাল্লাম ইরশাদ করেন আনা জাইমুন বিবাইতিন ফি রবাদিল জান্নাহ যে আমি তার জামিন নিচ্ছি তার দায়িত্বশীল হলাম রবাদিল জান্না জান্নাতের কিছু সাইডের কিছু এলাকার আমি দায়িত্বশীল হচ্ছি তাদের জন্য জামিন নিচ্ছি তাদের জন্য যারা লিমান তারকাল ঝগড়া ঝগড়াঝাটিকে পরিহার করে কারোর সাথে ঝগড়া করতে চায় না যদিও ঝগড়া করার তিনি সমর্থবান আর একটি বিষয় আমরা বলবো যে বিষয়টি না বললেই নয় যেগুলোকে আমরা খুব ছোট মনে করি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মিথ্যে বলা আল্লাহ আকবর আজকে আমরা আমাদের সমাজ এ অঙ্গনে বেশি জড়িয়েছে আর এই ক্ষেত্রে মিথ্যে বলাকে মিথ্যার আদান প্রদানকে খুব সহজ চোখে এবং খুব তুচ্ছ মনে করে আর তাদের যুক্তি এবং উক্তিতে সে মিথ্যেকে সত্যে পরিণত করেছে এবং হালাল আখ্যা দিয়েছে নওজুবিল্লামিনালিক নবী সাল্লাহ আলিয়াল্লাম ব্যবসা বাণিজ্য সম্পর্কে কথা বলেছেন যে হাদিসটি হাকিম বিন হেজাম রদিল্লাহ তালানহ তিনি বর্ণনা করেন নবী সাল্লাহ আলিয়া সাল্লাম বলেন ক্রেতা এবং বিক্রেতা উভয়ের স্বাধীনতা রয়েছে যতক্ষণ তারা বিচ্ছিন্ন হয়ে পড়েনি সে ক্রেতা ক্রয় করেছে চলে যায়নি যদি তাদের মাঝে শর্ত থেকে থাকে সেটি ভিন্ন কথা তাহলে এরপরে নবী সাল্লাহ আলিয়াল্লাম ইরশাদ করেন ফাইন সদাকা ওয়া বাইয়ানা বুরিকালাহুমা ফি বাইহিমা নবী সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন যাহা তারা যদি উভয়ে ক্রেতা এবং বিক্রেতা উভয়ে যদি সত্য কথা বলে আর সেখানে তাদের ত্রুটিগুলো বর্ণনা করে দেয় ক্রেতা এবং বিক্রেতা উভয়ে তাহলে নবী সাল্লাহ আলিয়াল্লাম ইসাদ করেন তাদের বেচা কিনাতে বরকত দেওয়া হয় আল্লাহ আকবর তাদের বরকত দেওয়া হয় তাদের বেচা কিনাতে মহানবুল আরামের পক্ষ থেকে বরকত আসতে থাকে অনুরূপভাবে উল্টো দিকে উল্টো ওয়াইন খ্যাদাবা ওয়া কাতামা নবী সাল্লাহ আলিয়াল্লাম ইসাদ করেন ওয়াইন খ্যাদাবা যদি মিথ্যের আশ্রয় গ্রহণ করে মিথ্যে কথা বলে বেচা কেনার ক্ষেত্রে ওয়াকাতামা এবং পণ্যের দোষ ত্রুটিকে লুকিয়ে রাখে না বলে আজকের যদিও বিষয়টি অত্যন্ত কঠিন আর মমিন ছাড়া যারা পরিপূর্ণ রব্বুল ইজ্জাতকে গ্রহণ করেছেন তারা ছাড়া এই বিষয়টি অত্যন্ত কঠিন যেহেতু সকলে এই বিষয়কে ফলো করতে পারে না সুপ্রিয় দর্শক সর্ব অবস্থাতে আপনাকে খেয়াল রাখতে হবে এবং প্রাধান্য দিতে হবে আপনার রবকে হতে পারে আপনার যে পণ্য তাতে সমস্যা আছে অনুরূপভাবে আপনার যে পশু সেই পশুর ত্রুটি উল্লেখ করতে হবে যদি ত্রুটি থেকে থাকে আপনি এই কথা বলতে পারেন না যখন ক্রেতা আপনাকে জিজ্ঞেস করলেন যে আপনার পশুতে কোনো সমস্যা আছে কি না আপনি বলছেন নয় আমার পশু হলো সুন্দর পশু এতে কোনো ধরনের সমস্যা নাই আপনি মিথ্যার আশ্রয় গ্রহণ করলেন সুপ্রিয় দর্শক এই বিষয়গুলি যদিও একটু জটিল ইমানের অবস্থায় আপনার কাছে এই জটিল সহজ হয়ে যাবে এবং আপনি সত্য বলতে সক্ষম হবেন নবী সাল্লাম বলেছেন যদি তারা মিথ্যে বলে ওয়াইন কাজাবা ওয়া কাতামা আর যদি আসল অবস্থাকে তাহলে লুকিয়ে ফেলে দোষ ত্রুটিকে লুকিয়ে নেই না বর্ণনা করে নবী সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন মোহেকত বরাকাত বেইহিমা তাদের উভয়ের বেচা কেনাতে মোহানবুল আলমিন যে বরকত সে বরকতকে উঠিয়ে নেন আজকে এই জন্য অসংখ্য ব্যবসায়িক আছেন যাদের মাঝে বরকত নাই তাদের মাঝে অর্থ আছে বেঁচে কিনা হচ্ছে কিন্তু আত্মতৃপ্তি বোধ তাদের মাঝে আসে না কারণ মহানবুল আলমিনের পক্ষ থেকে তাদের উপর যে বরকত যে অনুগ্রহ সে অনুগ্রহ আসে না কারণ তারা অভ্যস্ত হলো মিথ্যে বলতে তারা অভ্যস্ত হলো অন্যায় তারা সত্য বলে ব্যবসা করতে হবে এই থিওরি তারা হারিয়ে ফেলেছেন আজকে এক শ্রেণীর ব্যবসায়িকদের কাছে আমরা এই ধরনের কথা শুনে থাকি যে বর্তমান যে সময় সে সময়ে ব্যবসা করতে হলে অথবা ব্যবসায়ী টিকে থাকতে হলে ব্যবসায়ী লাভজনক ব্যবসা হতে হলে তাকে মিথ্যে বলতেই হবে আর মিথ্যে ছাড়া ব্যবসা টিকানো বড় কঠিন আসলে ভাইয়া অন্তত আপনার এই চিন্তাধারাতে আপনার এই থিওরিতে যে মিথ্যের মাধ্যমে ব্যবসা করতে হবে আর মিথ্যে ছাড়া ব্যবসা হবে না এটি সঠিক পন্থা নয় নবী মোহাম্মদ সাল্লি আলী হোসাল্লাম এই ধরনের কোনো থিওরি আমাদেরকে দেননি বরং তিনি ব্যবসায়িকের ফজিলত বর্ণনা করেছেন আল্লাহ আকবর অতএব আমরা ব্যবসা করতে পারি বড় ইমাম যারা ছিলেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনি ব্যবসা করতেন এছাড়াও আমরা যদি ভালো মানুষদেরকে খুঁজি তাহলে আমরা পেয়ে যাব যারা ব্যবসা বাণিজ্যের সাথে সম্পৃক্ত ছিলেন এবং ব্যবসা বাণিজ্য তারা করতেন এবং সৎ পন্থাতে ব্যবসা বাণিজ্য করতেন অতএব আপনার ব্যবসার মাঝে আপনাকে যে অন্যায় গুণ মিথ্যা নামক গুণ সে গুণ বর্জন করতে হবে যদি আপনি লাভবান হতে চান যদি আপনি পরিপূর্ণ একজন মানুষ হতে চান যদি একজন ইমানদার হতে চান একজন ইমানদার কখনো মিথ্যার আশ্রয় গ্রহণ করতে পারে না কোনো ক্ষেত্রে নয় নবী সাল আলী সাল্লাম ব্যবসা বাণিজ্যের তিনি ফজিরত বর্ণনা করেছেন আত্মাজের আসুক আল আমিন তিনটি গুণের কথা বলেছেন তাজের ব্যবসায়িক হবেন যিনি আর তার মাঝে ব্যবসায়িকের গুণ থাকবে দুইটি তার কর্ম হবে ব্যবসায়ী তিনি একজন ব্যবসায়িক হবেন আর তার মাঝে গুণ থাকবে দুইটি আস সদুক তিনি সত্যবাদী হবেন মিথ্যার আশ্রয় গ্রহণ করবেন না আল আমিন বিশ্বস্ত হবেন তার পণ্যে কাউকে ধোকা দিবেন না দুইটি গুণ যদি কোনো ব্যবসায়িকের মাঝে থাকে এবং সঠিক তিনি যদি ব্যবসায়ী হন নবী সাল আলী সাল্লাম তার ফজিলত বর্ণনা করেছেন তার ফজিলত হলো তিনি থাকবেন মা আন নবীন মহানবুল আলমিন তাকে নবীদের যে স্থান সেই স্থানে স্থান দান করবেন আল্লাহ আকবর ওয়াসিদ্দিকিন যারা সত্যবাদী ওয়াসুহাদা এবং যারা শহীদ ওয়াসলিহীন যারা সৎ মানুষ ন্যায়পরায়ণ মানুষ ভালো মানুষ তাদের তিনি সঙ্গদান করবেন লহ আকবর তাহলে আমরা বুঝতে পারি সকল ক্ষেত্রে আমাদেরকে সত্যবাদী হতে হবে যেই পয়েন্টগুলো আমরা আলোচনা করেছি যেই ক্ষেত্রগুলোতে আমরা মিথ্যাকে গ্রহণ করে ফেলেছি আবারও আমাকে আপনাকে ফিরে আসতে হবে এবং ইসলামিক যে গুণ যে আদর্শ সে আদর্শ আমার এবং আপনার মাঝে বাস্তবে রূপদান করতে হবে আর যার মাধ্যমে দুনিয়া এবং দিন অর্থাৎ ইসলাম পরকাল আপনি ইহকালে এবং পরকালে সফল হতে পারেন সুপ্রিয় দর্শক ইনশা আল্লাহ আমরা আগামী অধিবেশনে আপনাদের সঙ্গ দেব এবং মিথ্যা নিয়ে ইনশা আল্লাহ পরিপূর্ণ আলোচনা করব আল্লাহ তালা আমাদের সকলকে আগামী অধিবেশনগুলোতেও সঙ্গ দেওয়ার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরাকাত আল্লাহ الله أجرهم لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون السلام عليكم وعليكم السلام السلام عليكم وعليكم السلام. আমি আমাদের এই ধর্মের আসল সৌন্দর্য অন্যদের কাছে ছড়ানোর জন্য চেষ্টা করছি কিন্তু দুর্ভাগ্যবশত আমি ইসলামের বাণী ছড়ানোর কোনো উপায় খুঁজে পাইনি আমার কাছে এর সমাধান আছে যেহেতু আমি কোনো আলিম নয় তাই আমি বেছে নিয়েছি পিস টিভিকে একটি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামিক টেলিভিশন চ্যানেল একটা টেলিভিশন চ্যানেলকে কি জাকাত দেওয়া যাবে হ্যাঁ সত্যি যদি এটা হয় non profit Islamic television channel peace TV নয় কেন নয় পৃথিবীর বড় বড় আলেমগণের নিকট থেকে ফতোয়া এসেছে যা বলে যে জাকাত দেওয়া যাবে কোনো অলাভজনক ইসলামিক স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলকে যার মূল লক্ষ্য হচ্ছে ইসলামের সঠিক বাণী ছড়িয়ে দেওয়া পিস টিভির সাথে থাকুন আপনার জাকাত দানের অর্থ পাঠাতে পারেন I R F I Al Rayan bank quadrant code আটচল্লিশ Calthorpe Road Birmingham UK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 ও বুধবার সন্ধ্যা ছটায় আপ পুনঃ সম্প্রচার দুপুর